বরকতময় যে বরকত হাসিল করার জন্য সেখানে রোজা রাখতে বলা হয়েছে সেই বরকত হাসিল করার জন্য হজের প্রস্তুতি করতে বলা হয়েছে সেই বরকত হাসিল করার জন্য যারা বিবাহ সাদী করতে চায় বারো মাসের বারো মাসেই যায় যাচ্ছে তো সওয়ালকে প্রাধান্য দিতে বলা হয়েছে যদি কেউ পারে তো সেজন্য সওয়ালেই করে ফেলে রমজানের সোহবাতের কারণে সওয়ালের মধ্যে এই বরকত আসছে এরপর থেকে হজের মাস শুরু হয়ে গেছে তারপরে কোরবানি আসছে ঈদ আসছে এর প্রত্যেকটা জিনিসই বরকতময় হজ বরকতময় তারপরে ঈদ দুনিয়াতে বেহস্তের একটু ঝলক একটু নমুনা বেহস্তে যেমন সব ভাই ভাই কারোর সাথে কারো কোনো বিবাদ নেই ঈদের সময় মুসলমানদের অন্তত সে একটা পরিবেশ সৃষ্টি হয় সবাই সবাইকে মোহাব্বত দেখায় কোরবানি এর দ্বারা একে অপরকে হাদিয়া দেয় মোহাব্বত বাড়ে হাসাদ হিংসা দূর হয়ে যায় হাদিয়ার দ্বারা হাসাদ দূর হয়ে যায় যে ভাইকে হাদিয়া দিচ্ছেন আর এক ভাই আপনাকে হাদিয়া দিচ্ছে তো এখানে আর হাসাদ থাকতে পারে এটা একটা রুহানি বিমারি হাসাদ পরশ্রী কাতরতা অন্য ভাইয়ের উন্নতি বরদাস্ত না হওয়া এটা মারাত্মক রোগ এই রোগের খোলাসা সারমর্মই দাঁড়ায় যে আমার ওই ভাইকে যে নামটা আল্লাহ দিচ্ছেন এটা তো আমাকে দেওয়ার দরকার ছিল ওকে কি হিসেবে আল্লাহ দিলেন নাওজুবিল্লাহ জালেক হিংসা মানে আল্লাহর উপর আপত্তি ওকে কেমনে দিল আল্লাহ যেমন নাকি ইবলিস বলছিল আমাকে কেমনে চেষ্টা করতে বলল আদমকে আল্লাহ তো উচিত ছিল আদমকে বলতো আমাকে চেষ্টা করার জন্য ঠিক ওইখানে ইবলিসের যে কাজ আল্লাহর ফয়সালের উপরে আপত্তি করা হাসাদ বা হিংসা ঠিক মানুষের দিলে এটা রোগ থাকে এটারও সারমর্ম আল্লাহর উপর আপত্তি যে নামটা আমাকে দেওয়া উচিত ও একটা গাধা ওকে দিল কেন আমার কত জ্ঞান আছে প্রভাব প্রতিপত্তি আছে আমাকে দিলে এরা কত কাজ হইত ইত্যাদি ইত্যাদি নফস অনেক রকম ধোকা দেয় সে ধোকার কারণে আল্লাহর উপরে আপত্তি হয়ে যায় যে আল্লাহর এই বন্টনটা মুখে বলে না কিন্তু সারমর্ম এই দাঁড়ায় হিংসার সারমর্ম আল্লাহর উপরে আপত্তি অথচ আল্লাহ যে বন্টন করেন এখানে আমাদের কারো কোন আপত্তি করার অধিকার নেই কেউ কি আল্লাহর সাথে শরিক আল্লাহ সমকক্ষ নাওজুবিল্লাহ আল্লাহর পার্টনার যে আল্লাহ তাকে জিজ্ঞেস করে তার কাছ থেকে মশলা নিয়ে ফেসলা করবে আল্লাহ তাল্লাহ সমাদ তার কোন কার্যক্রমের ভিতরে কোন ফেরেস্তাও শরিক নেই কোন নবী রসুল শরিক নেই তিনি কিছু করার জন্য নবী রসুলকে জিজ্ঞাসা করবেন না কোনো প্রয়োজন নেই সবাই তার মোকাবেক তার কাছে হেকমত আছে কাকে কোনটা দিতে হবে হেকমত আছে তিনি হেকমতের আন্ডার এটা করেন এই জন্য বহু জ্ঞানী মানুষ আল্লাহর হেকমতের কারণে সাংঘাতিক জ্ঞানী কিন্তু সে তিন বেলা খাওয়া পাইতেছে না জ্ঞানের অভাব নেই মানুষ তার কাছে বুদ্ধি নিতে আসে তার ঘরে তিন রক্ত খাবার জোটে না আর আর এক লোক নামটাও সাইন করতে পারে না পত্রিকা দিলে উল্টা করে ধরে নিচের পাশটা উপরে ধরে এটাও সোজা করে ধরতে পারে না তাকে এত কোটি টাকা দিয়ে রাখছে যে বলতেও পারবে না যে কত কোটি এখানে আল্লাহর হেকমত আছে ওকে যত কোটি দিক আর এর তো খাওয়ার নেই দেখে যে জ্ঞান দিছে আল্লাহ এলেম দিছে এটা তো ওর থেকে অনেক বড় দৌলত দিছে তো সবচেয়ে বড়টাও সে পাইল ছোটটাও সে চাইতেছে তাহলে বাকি লোকদেরকে আল্লাহ কোনো নামত দেবে না সবই তো আল্লাহর মখলুক সবই তো আল্লাহর বান্দা আপনাকে মার্সিডিজ গাড়ি দিল আর একজনকে রিক্সা দিল আপনি রিক্সা রিক্সাওয়ালা দিল কেন আমাকে দেওয়া উচিত মার্সিডিজ আপনার রিক্সাও আপনার আর মানুষরা সব কি করবে গলত দাবি আমাদের এক বুজুর্গের ঘটনা শুনছিলাম উনি বাগদাদে বসবাস করতেন ওনার একটাই জামা আর জামা নেই কিন্তু অনেক বড় জ্ঞানী মানুষ মানুষরা তার কাছে পরামর্শ করে তিনি বাগদাদ থেকে ওই জামানায় শহরের চতুর্পাশ দিয়ে দেওয়াল থাকত এবং রাত্রে মেইন গেটগুলো বন্ধ হয়ে যেত মেইন কয়েকটা গেট থাকত ওই গেট দিয়েই শহরে ঢুকতে হবে ওই গেট দিয়েই বের হইতে হবে একে বলা হয় সুরুল বালাদ এই শহর প্রাচীরকে বলা হয় সুরুল বালাদ ওটা সকালে খোলার পরে উনি গেট দিয়ে বেরিয়ে আসতেন দাজলা নদীতে ওনার জামাটা ধোয়ার জন্য তো ওই জামানায় যে ধরনের সাবান ছিল যাই ছিল ওটা নদীর কিনারে রেখে উনি জামা ভিজাইতে গেছে এদিক দিয়ে কাকে ওটা লয়ে গেছে সাবানটা লয়ে গেছে উনি মনে মনে খুব দুঃখিত হইলেন আমি এতদিন পরে জামা সাফ করার জন্য একটা জিনিস জোগাড় করলাম যে জামা ভেজে দিয়ে এটা কাকে লয়ে গেল জামাটা পরিষ্কার করা হলো না যাক আর কি করবো পানি দিয়ে ধুয়ে উনি আবার শহরে ফিরে আসছে শহরে এসে দেখে গেট বন্ধ খুব আশ্চর্য হইলেন যে এই গেট তো রাত দশটায় বন্ধ হবে আর ফজরের পরে খুলে দেয় আজকে সকাল দশটায় বন্ধ কেন সকাল দশটায় তো শহরের এই গেট বন্ধ থাকে না কখনো আজকে বন্ধ কেন পরে খোঁজ নিলেন বন্ধ কেন তো গেটের দারোয়ানরা বলল যে এই বাগদাদের ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চা একটা বাস পাখি পুষ্ট এই বাজ কেমনে খাসার থেকে বের হয়ে গেছে খাসার থেকে বের হয়ে যাওয়ার দরুন উনি অর্ডার জারি করছেন সমস্ত গেট বন্ধ করে দাও কোন দিক দিয়ে বেরোয় আমি দেখবো এটা সুতরাং শহরের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে এটা শুনে উনি আরো মর্মাহত পেলেন আমাকে এত জ্ঞান দিছে তুমি সমস্ত শিক্ষিত লোকেরা আমার কাছে পরামর্শ করে আর আমার না খাওয়ার ব্যবস্থা আছে না কাপড় ধোয়ার ব্যবস্থা আছে যা করছিলাম তাও লয়ে গেল কাকে আর এত বড় গাধা এরে তুই রাজত্ব দিয়ে দিস যে সে তার মাথায় আসছে বাস পাখি বেরোইতে হলে জনগণ যে রাস্তা বেরোবে ওই রাস্তায় বেরোতে হবে অথচ তাম আসমানের দিক ফাঁকা ওই দিক তো কোনো গেট নেই এইটুকের মাথায় আসলো না গাধা কিভাবে দেশ চালাইতেছে হাদিস আছে এই টাইপের লোকেরাই রাষ্ট্র চালাবে মেসকাত শরীফের প্রথম হাদিস যারা হাদিস জিব্রাইল হাদিসে জিব্রাইল প্রথম হাদিস এটা হাদিসের কিতাবে সেখানে আছে নবী আল্লাহ সালামের জিন্দগির শেষের দিকে শেষের দিকে একবার জিবরির আলাইসাল্লাম আসলেন মুসাফিরের বেশে এসে কয়েকটা প্রশ্ন করলেন কিন্তু এই লোক যে জিব্রাইল হুজুরে করে ধরতে পারেন নাই প্রশ্ন করে চলে যাওয়ার পরে নবী আলাইসাল্লাম এটা বুঝতে পারছেন আল্লাহ জানাই দিতে এই প্রশ্নকারী কিন্তু জিব্রাইল মানুষের সুরতে আসছিল মানুষের দিলে কিছু প্রশ্ন আছে ওই প্রশ্নগুলো আপনার কাছে হল করে সবাইকে শোনাই দেওয়ার জন্য তো প্রথম প্রশ্ন করছে ওনারে প্রশ্ন আর নবীজির উত্তরের মাধ্যমে তেইশ বছরে নবীজি যা তালিম দিচ্ছেন পুরো তালিমের সারমর্ম হয়ে গেছে এখানে প্রথম প্রশ্ন করছে ইমান কি জিনিস উনি জবাব দিচ্ছেন আল্লাহর উপর বিশ্বাস হ্যাঁ ফেরেস্তার উপরে আসমানি কিতাব নবী রসুল যেগুলো আমরা বলে থাকি এগুলো জবাব দিচ্ছে দুই নম্বরে ইসলাম বা আমল কি জিনিস বলেন তুমি এই যে সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ রসুল এগুলো সাক্ষী দাও নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও হজ করো এগুলো আমল তিন নম্বর প্রশ্ন করছে এহসান কি জিনিস এহসান এখলাস নবী আলাহ সাল্লাম জবাব দিচ্ছেন যে এমন ভাবে ইবাদত করো কেমন জন্য তুমি আল্লাহকে দেখতে পাইতেছ কেমন জন দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না জান্নাতে যাই দেখা যাবে ধারণা করতে হবে যদি এত উচ্চ ধারণা তোমার দ্বারা সম্ভবপর না হয় ওই ধারণা করতে গেলে তাসাউফের লাইনে অনেক কোরবানি পেশ করতে হবে আপনার তখন আপনি আমি ওই ধারণা করতে পারবো আমি যা নামাজ পড়তেছি আল্লাহকে কেমন যেন দেখতে পাইতেছি সে যেদিকে চায় ওখানে আল্লাহর কুদরত নজর আসে আল্লাহকে সে উপলব্ধি করে যেখানে আল্লাহ আল্লাহর কুদরত দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় যাই দেখে ওখানে আল্লাহর কুদরত নজরে আসে সে আল্লাহকে দেখে আর যদি এই উচ্চাঙ্গে ধারণা করতে না পারো এতটুক ধারণা করো যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন যাই করি না কেন উনি দেখতেছেন ওনার কাছে কৈফিয়ত দিতে হবে চাই নামাজ পড়ে চাই দোকানদারি করে চাই চাকরকে শাসাই চাই বিবেকে রাগ করে যাই করতেছি সব তিনি দেখতেছেন রেকর্ড করতেছেন যদি গলত হয়ে থাকে সীমালঙ্ঘন হয়ে থাকে অহংকার হয়ে থাকে হ্যাঁ শক্তির বড়াই হয়ে থাকে এটা আল্লাহ আমাকে পাকড়াও করবে কত শক্তি হয়েছে আসো আমার সামনে আমার সাথে শক্তি দেখাও এটা জব দিলে চার নম্বর উনি প্রশ্ন করলেন কেয়ামত কবে হবে নবী যে বলেন এটা আমিও জানি না কেউ জানে না কোনো মাখলুক জানে না আমি তো জানি না কোনো মাখলুক জানে না তখন সে আগন্তক মোসাফির বলল আচ্ছা ঠিক আছে তো কেয়ামতের আলামত বলে আলামত তো ওখানে তিনটা আলামত উল্লেখ করা হয়েছে একটা আলামত হল ছেলে পেলে বাপ মায়ের সাথে এমন আচরণ করবে তারাই এই বাড়ির মালিক আর বাপ মা হল এই বাড়ির দাস দাস এই লোক কেমতের আলামত ছেলে মেয়ে মালিক বাপ মাকে তারা পরিচালনা করবে আর বাপ মা হলো তাদের গোলাম বান্দি তারা যা অর্ডার করে ওটা করতে হবে না খাওয়ান দেবে না এমন উল্টা হবে এটা তো বোঝা যায় শুধু এখানে না সব জায়গায় এটাই উদ্দেশ্য না ধরেন শিক্ষা প্রতিষ্ঠান সেখানে নিয়ম হলো টিচাররা যেভাবে বলবে ছাত্ররা সেইভাবে চলবে তো ওই হাদিস দ্বারা বোঝা যায় যে এটা থাকবে না শিক্ষক ছাত্ররা যেভাবে বলবে ছাত্র শিক্ষকদের ওইভাবে চলতে হবে আর না গুলি করে দিব মানে সব এতদিন যারা উপরে ছিল তারা সব ওই জামানায় কি হয়ে যাবে অধীনস্থ হয়ে যাবে আর যারা অধীনস্থ ছিল তারা হত্যাকর্তা হয়ে যাবে এই একটা আলামত কইলেন দ্বিতীয় আলামত বললেন সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী যারা নিকৃষ্ট শ্রেণী বোঝাইতে হুজুর শব্দ ব্যবহার করছেন কথাও কইতে পারে না জুতাও ছিল না শব্দ আসছে ওখানে তাদের জুতা কেনারও পয়সা ছিল না কাপড় কেনারও পয়সা ছিল না বকরি চড়াইছে এই টাইপের লোকরা দেশের নেতৃত্ব দেবে ঐদা রয়তাল হুফাতাল ওরাতা আল বুকমা আর সোম্মা মুলুক আল আর্থ মুলুক মানে রাজা বাচ্চা জুতা নেই জামা নেই বকরি চড়াইছে কথাও কইতে পারে না কথা কইতে মারেন মানে নাকি মানে কি কথা কথা একটা তো সম্মান করে কথা বলবেন তো একটা তরিকা আছে না আপনি কেমন আছেন এইভাবে বলতে হবে আচ্ছা এই কথা বলতে পারে না মানে হয়তো আপনি দিয়ে শুরু করছে শেষে করছে আর আক্রম করে এই আপনি কেমন আছো আপনি কিছু খাও কথা বলা হলো আপনি দিয়ে শুরু করলে কি দিয়ে শেষ করতে হবে এটুক ভাষা তুমি জানো না তুমি দেশের অর্থকর্ত হয়ে বসে আছো এইরকম মূর্খ হ্যাঁ এই টাইপের লোকেরা দেশের রাজা বাদশাহ হবে এই আলামত নবীজি বয়ন করলেন আর আর বললেন একদম নিম্ন শ্রেণী ছিল এরা বিরাট বিল্ডিং হাঁকাইবে থাকে সেখানে খুব ফকর করবে বড়াই করবে সেটা এখন হইতেছে অনেক গরিব গুরাবা বিদেশিদের দশ বছর থেকে আসছে এসে বিরাট বিল্ডিং হাঁকাই দিচ্ছে ওটাও পাওয়া যাচ্ছে এইসব প্রশ্ন করে জবাব নিয়ে উনি চলে গেলেন চলে যাওয়ার পরে হুজুরকে জানানো হয়েছে যে এই লোক কিন্তু জিব্রাহিম এই লোককে জিব্রাহিম তখন হুজুরে জানতে পারলেন এর আগে জানতে পারেননি এটা আল্লাহ ইচ্ছা করেই করছেন যদি আগেরটা জানতে পারতেন আগের থেকে যদি জানতে পারতেন তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর হুজুর সাল্লাহ সাল্লাম যেভাবে ভেঙে ভেঙে দিছেন বিস্তারিত দিচ্ছেন এরা হয়তো না ইশারায় জবাব দিতেন যেমন ইমান কি জিনিস ওই যে অন্তরের বিশ্বাসগুলো এটুক হইতে সংক্ষিপ্ত জবাব দিতেন তাতে উন্মতের ফায়দা হতো না এই জন্য আল্লাহ ইচ্ছা করে এরম করছে বুঝতে যেন না পারে পরে জানাই দিচ্ছে এই হাতিতে কি পাওয়া গেল যে এই টাইপের লোকেরা দেশের হত্যা করতে হবে বান্দির ছেলেরা কৃত দাস দেশের হত্যা করতে হবে তো কথাটা আসছে এখান থেকে এই হাদিসের জিব্রাইলে যে কথাটা জানা গেল যে এই টাইপের লোকেরা দেশের রাজা বাচ্চা হবে তো ওই বাগদাদের বাচ্চা ওরকম ছিল বাগদাদের বাচ্চা এরকম বেকুব ছিল তো তার মাথায় আসে নাই সে গেট বন্ধ করতে পেরেছে তখন ওই বুজুর্গ আরো মনের ভিতরে একটু দুঃখ পাইল আল্লাহ এত জ্ঞান আমাকে দিস আমার এই অবস্থা আর এত বড় বেউকুফ একে রাজত্ব দান করছে তখন আল্লাহ তালা ওনার দিলের মধ্যে এলকা করলেন সাধারণ মানুষের কাছে কোনো ওহি আসে না কিন্তু অনেক জিনিস আল্লাহ তার দিলের মধ্যে ঢালে আপনি একটা বিষয় প্রেশান বুঝে আসতেছেন আমার দেখলেন একাই হল করে ফেলছেন বুঝে আসতে আপনার কেমনে হয় আল্লাহ তার দিলের মধ্যে ঢালে তো আল্লাহ তাল্লাহ তার দিলের মধ্যে ঢাললেন তুমি যদি চাও এই বাগদাদের বাদশাহ হইতে আমি আল্লাহ তোমাকে বাদশাহ বানাইব কিন্তু তোমার এলেম কালাম জ্ঞান বুদ্ধি সব সিনাই নিব নিয়ে ওর মতো আহমক বানায় আমি তোমাকে বাগদাদের বাদশাহ বানাই দিব ওরা বানাইছি তোমার আপত্তি হতেছে তোমাকে বানাইতে রাজি আছি আমি তোমার এই জ্ঞান গরিমা সব থাকতে হবে ওর মতো মূর্খ হইতে হবে মূর্খ হওয়ার তোমাকে বানাই দেবে এই কথা যখন দিলে আসছে তো বিচারা দেয় পড়ে কাঁদছে তাহলে আমাকে হেফাজত করো আমাকে বাদশাহ বানায় না আর আমাকে আহমকও বানায় না আমার বাদশাহী দরকার নেই আহমক হওয়ার দরকার নেই আমাদের জ্ঞান দিছ এর উপরে হাজার শুকর আমি তো জায়জ না জায়জ বুঝতে পারতেছি হালাল হারাম বুঝতে পারতেছি এটাই তোমার শুকর এখানে বুঝতে পারলার একমত আল্লাহ তাকে এলেম কালাম বাড়াই দিবে তো ধন কম হবে আর যারা ধন বাড়াই দিবে তাকে এই মেইন ডলারটা কম দিবে বা দিবেই না এই কথা আলী বলছেন কার্রাম যাও রাজিনা কিসমতাল আল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালে মালু হয়তো আলী কথা বলছেন আল্লাহর বন্টনে আমি রাজি হয়ে গেছি আল্লাহ আমাকে এলেম দান করছেন মূর্খদেরকে মাল দান করছেন মাল তো যে কোনো সময় হাতছাড়া হয়ে যাবে কিন্তু আমার এলেম তো জান্নাত পর্যন্ত থাকবে মাল যে কোনো সময় হাতছাড়া হইতে পারে কত মালদার লোক পথের ফকির হয়ে যেতেছে পথের ফকির হঠাৎ দেউলিয়া হয়ে গেছে এই যে শেয়ার ব্যবসা করতেছে মানুষরা দমছে কিনতেছে দেখা যাবে হঠাৎ এক কোম্পানি ঘোষণা করছে যে দেউলিয়া হয়ে গেছে আর আপনি সেই কোম্পানির কয়েক লক্ষ টাকা শেয়ার কিনে বসে আছেন যে কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানি দেউলিয়া হয়ে গেল তা আপনার এই পঞ্চাশ লাখ টাকা দায় দেয় চুকিয়ে নিবে কোনো গভর্নমেন্ট নিবে আপনাকে ক্ষতিপূরণ দিবে তারা পলিসি করে দাম বাড়াইবে আপনি না কিনলেও আপনাকে রাস্তায় নামাবে এই শেয়ার কেনার জন্য কিনতে চান না এমন লোভনীয় করে পেশ করবে তো কিনতে বাধ্য হইবেন এরপর যখন ওই কোম্পানি দেউলিয়া হয়ে যাবে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না এলে হারাম পয়সার রেজাল্ট এ তো জুয়া বর্তমান শেয়ার বাজার টোটাল জুয়া শরিয়াতে যে শেয়ার বাজার আছে শরিয়াতে আছে সেটা বৎসরে একবার দাম বাড়বে যে কোম্পানি যখন বাৎসরিক হিসাব টানবে তো যদি তার লাভ হয়ে থাকে ওই লাভটা শেয়ারের উপরে ভাগ করে দিবে আমার একশো টাকা শেয়ার এই বছর একশো দশ টাকা হয়ে গেছে লাভ হইলে লাভ না হলে বলবে আমার একশো টাকা শেয়ার এবার নব্বই টাকা হয়ে গেছে তো বৎসর শেষে যখন সে হিসাব করবে তখন সে একটা মূল্য ঘোষণা করবে আর বর্তমানে যে শেয়ার প্রত্যেক দিন দাম বাড়ছে প্রত্যেক দিন কি কোম্পানি লাভ ঘোষণা করতেছে আর এত টাকা লাভ কিভাবে হয় এটা কৃত্রিম ভাবে কৃত্রিম ভাবে এটা করা হয় ধোকাবাজি করে যে কোম্পানি শেয়ার বাজার তো ভিন্ন হয়ে গেছে এটা যে কোম্পানির শেয়ার ওই কোম্পানির সাথে এটা কোনো যোগাযোগ নেই এরা যে কোম্পানির শেয়ার বেচতেছে সেই কোম্পানির সাথেও শেয়ার মার্কেটের কোনো সম্পর্ক নেই ওরা ওইখানে বসে কিছু দালাল দাঁড় করায় যারা বেশি চালাইতে পারতেছে বাকি লোকেরা ধোকা খায় ওটা কিনতেছে রেজাল্ট কি হবে কত কষ্ট তো আল্লাহ তালা এইভাবে তাকসিম করেছে ধন দৌলতকে এইভাবে তাকসিম করছে তাহলে হিংসা করা যাবে না তো মূল কথা ছিল যে আল্লাহ তালা সাওয়ালের পরে হজের মাস দিচ্ছেন হজের মাসের পরে কোরবানির মাস দিচ্ছেন সে কোরবানির মাসে এমন কিছু ইবাদত আমাদেরকে দিচ্ছেন যে ইবাদত দ্বারা কি দূর হয় মহব্বত সৃষ্টি হয় হিংসা দূর হয় হিংসা থেকে আমি চলে গেছিলাম হিংসা কি জিনিস আরেকজনের দৌলত দেখলে উন্নতি দেখলে আমার দিল জলে নিজেই অশান্তি ভোগ করি এটা নাম হিংসা এটা ইনডাইরেক্ট আল্লাহর উপরে আপত্তি করা তো বলছে আপত্তি করা যাবে না আল্লাহ আহমককে রাজত্ব দিবে আর জ্ঞানীদের না খাওয়াই রাখবে সব কথা কিন্তু এখান থেকে শুরু হয়েছে এই যে হিংসার রোগ হ্যাঁ জ্ঞানীকে না খাওয়াই রাখছে আর আহমকের রাজত্ব দিচ্ছে জ্ঞানীকে বিরাট আরামে রাখছে আর তার খাস বান্দারে করার দিয়ে দুই টুকরা করছে দেখেন নবী রসুলরা কি কষ্ট করছে কত নবীকে করার দিয়ে চেরা হয়েছে কত নবীকে কতল করা হয়েছে কত নবীকে লোহার চিরুনে দিয়ে তার গোষ্ঠর চামড়া ফাড়া হয়েছে আর আমাদের নবীজিকে তয়েফে কি করা হয়েছে উহুদের ময়দানে কি করা হয়েছে উহুদের ময়দানে তিন তলোয়ারের একশো জখম লাগছে তার প্রিয় বান্দাকে এই কষ্ট দিচ্ছেন আর ফেরাউন হামান রে এত দৌলত দিয়ে দিচ্ছে কোন অধিকার নেই আমাদের প্রশ্ন করা আমাদের নবীজির কলিজার টুকরা নাতি হজরত ইমাম হুসাইন কিভাবে শহীদ হইলেন কিভাবে শহীদ করলেন আর এজিদের বাহিনীকে আল্লাহ কত শক্তি দিলেন কিন্তু আপত্তি করার অধিকার নেই আল্লাহ তার প্রিয় ব্যক্তিকে আরো প্রিয় বানাবে আরো প্রিয় বানাইতে হলে তাকে দিয়ে কিছু কোরবানি করাইতে হবে তাকে সেই মর্তবা দেওয়ার জন্য তাকে এই কোরবানি করাইছেন না করায় যদি তাকে বিরাট মর্তবা দান করেন তো অন্যদের আপত্তি হবে তো উনিও যে নামাজ পড়ছে আমিও সেই নামাজ পড়ছি উনি এত উপরে গেল কেন উনি যে নামাজ পড়ছে আমিও পড়ছি আল্লাহ বলে উনি যেভাবে শহীদ হয়েছিল তুমি এইভাবে হয়েছিল ওনার সাথে যদি মিলাইতে তো উনিও নামাজ পড়ছে তুমিও নামাজ পড়ছো কিন্তু ওনার হৃদয় বেদারক শাহাদ দেখো কিভাবে শহীদ হয়েছিল কিভাবে খানদানকে শহীদ করে দিচ্ছে এটাও দেখো তোমার এই কোরবানি কোথায় রসুলের চাষা হামজা তাহলে যুদ্ধে শহীদ হয়ে গেলেন আবু সুফিয়ান তখন কাফের তার বিবিও কাফের হিন্দা কি করল রসুলের চাষার হ্যাঁ হামজা রাজিয়ালুর হ্যাঁ নাক কাটলো কান কাটলো বুক ফাড়লো কলিজা বের করলো এটা দাঁত দিয়ে চাবাইল একটা শহীদ হয়েছে তারপরে তার নাক কাটা কান কাটা বুক ফাড়া কলিজা চাবানো কত কঠিন কেন আল্লাহ তালা হজরত হামজাকে আরো বেশি মর্তবা দিতে চেয়েছিলেন এই জন্য মৃত্যুর পরও ওনাকে এই কাজগুলো করাইছিলেন ওটাকে সাইদ সোহাদা বলা হয় শহীদদের সর্দা ওইগুলো যে না ঘটত আর ওনাকে আল্লাহ তালা উপরে মর্তবা দান করতেন তো অন্য শহীদরা কইত উনিও শহীদ হয়েছে আমিও শহীদ হয়েছি উনি আমার উপরে গেল কিভাবে আল্লাহ ওনার দেখো ওনার মৃত্যুর পরে ওনার লাশের সাথে কাফেররা কি করছে তোমার লাশের সাথে তো করে নাই তোমার তো নাকও কাটে নাই কানও কাটে নাই কলিজাও চাপায় নাই কাজে আল্লাহ তার প্রিয়জনের সাথে এটা করে কেন কি জুলুম করে না আখেরাতে বড় নেয়ামত দেওয়ার জন্য করে বড় নেয়ামত দেওয়ার জন্য করে এটা আল্লাহর কুদরত আল্লাহর বন্টন আল্লাহ ভালো জানে তা আমরা জানি না আমাদের হাসাত করার কোনো অধিকার নেই যাই হোক বলতেছিলাম আল্লাহ একটা পর একটা নেয়ামত আমাদেরকে দিয়েছেন হজ হজের পরে কুরবানি এই কোরবানের মেহনতের দ্বারা মুসলমানরা ভাই ভাই হয়ে গেছে শত্রুতা খতম হয়ে গেছে হাদিস হাদিয়া দাও মহাব্বত পয়দা করো হাদিয়া দ্বারা মহাব্বত বান এই জন্য আল্লাহওয়ালারা হাসাদের চিকিৎসা কি দেয় আপনি একজনের পরে হিংসা করেন তা আপনার পীর আছে পীরের কাছে জানেন হুজুর আমার দিলের মধ্যে হিংসা আছে আমার এক ভাইয়ের জন্য খুব হিংসা লাগে এর এত উন্নতি উনি কি চিকিৎসা দিবে আপনাকে চিকিৎসা এই দিবে এই যে রুহানি রোগের চিকিৎসা করতেছি এই চিকিৎসা দিবে তুমি প্রত্যেক নামাজে পরে ওই ভাই জন্য দোয়া করো আল্লাহ তার নামত আরো বাড়াই দাও এই এক নম্বর চিকিৎসা দুই নম্বর তুমি মাঝে মধ্যে যার নামে হিংসা লাগে পরে দাওয়াত দিবা দাওয়াত করে খানা খাওয়াইবা তিন নম্বর তুমি মজলিসের মধ্যে ওই ভাইয়ের প্রশংসা করবা ওই ভাইয়ের প্রশংসা করবা চার নম্বর তুমি ওই ভাইয়ের জন্য হাদিয়া পাঠাইবা তার জন্য হিংসা লাগে তাকে কি পাঠাইবা হাদিয়া পাঠাইবা এই চিকিৎসা দিব আপনার হিংসা চলবে তো আপনার দানের দোষ হয় না রুহানি চিকিৎসার একটা নমুনা আপনাদেরকে দেখাই দিলাম শুনছেন আমার কাছে বারবার যে রুহানি দশটা রোগ আছে আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয় ওর চিকিৎসা নিতে একটা রোগের নামও বললাম আর কি চিকিৎসা দেওয়া হয় তার কিছু নমুনাও পেশ করলাম যে চিকিৎসা কি এইলে মেডিসিন এটা আপনার ওই এমবিবিএসরা হ্যাঁ এফসিপিএসরা করতে পারবেন তো শরীয়তের চিকিৎসা এগুলো তাহা দাও তাহা দিয়া দাও তো দুশ্মনী খতম হয়ে যাবে আর দাওয়াত খতম হয়ে যাবে হিংসা খতম হয়ে যাবে আল্লাহ এই নামত গুলো দিয়ে রাখছেন বর্তমানে কি নিয়ামত দিয়ে রাখছেন হজ শেষ এখন কি নিয়ামত আছে এটা তো জানতে হবে এখন নিয়ামত দিয়ে রাখছেন হাদিস আমরা হজ করে করে দেশে ফিরতেছে হজ করে দেশে ফিরতেছে তো আমাদেরকে বলা হয়েছে যে হাজির সাহরা নিজের ঘরে ঢুকার আগে তোমরা তাদের সাথে সাক্ষাৎ করো তাদের সাথে মুসাফা করো তাদের সাথে মহানাকা করো কোলাকুলি করো তাদের কাছে দোয়া চাও এবং তাদেরকে বলো তারা যেন তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই অর্থাৎ তোমার গোনা মাফ করানোর জন্য হাদিসার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ আমার এই ভাইকে মাফ করে দাও হাজি দিয়ে কথাটা বলাও হাজি তোমার নাম নিয়ে বলুক আল্লাহ আমার এই ভাই দোয়া চাইতেছে আমি তোমার দরবারে তার জন্য ইস্তেকফার করি তা আল্লাহ আমি তোমার কাছে সুপারিশ করতেছি আমার এই ভাইকে মাফ করে দাও সে হয়তো জানবে না এই হাদিস জানে না বিচার আপনি তাকে বলেন বোখারের সাথে হাদিস এই কথা আসছে হাদিস সাহেবদের সাথে দেখা করতে হবে মুসাফা মহানাকা করতে হবে করে তাকে দিয়ে ইস্তেকফার করাইতে হবে অ্যাকচুয়ালি আপনি নিজে ইস্তেকফার করেন আর একটা তাকে দিয়ে ইস্তেকফার করানো তাকে দিয়ে ইস্তেক করানোর অর্থ এটা তিনি আল্লাহর কাছে বলবেন জাল্লাহ আমার এই ভাইকে মাফ করে দাও উনি আল্লাহ কাছে আপনার জন্য কি করলেন সুপারিশ করলেন হাদিসের মধ্যে আছে হাদিস আমরা নিজের ঘরে ঢুকার আগে এক পর্যন্ত তার দোয়া মাকবুল কাদের তারা যদি কোনো ভাইয়ের জন্য সুপারিশ করে আল্লাহ সেই ভাইকে মাফ করে দিবেন এজন্য প্রত্যেক এলাকায় হাদিস সাহেব আসলে ওই মহল্লাবাসীর দায়িত্ব হয়তো এয়ারপোর্টে এগুলো করানো অথবা তাকে বলা ভাই আপনি আগে আমাদের মহল্লার মসজিদে আসেন আসে আমাদের জন্য কি করে দেন দোয়া করে দেন এরপর আপনি কি করবেন ঘরে ঢুকবেন দুটো স্রোত হইতে পারে এয়ারপোর্টে যে দেখা করে দোয়াটা করানো যায় অত তার মহল্লার লোকেরা একখানে জড়ো হইল হাজি সাহেবকে হবে তা সামান চলে যাক বাসায় সামান দরকার নেই উনি এখানে আসলেন আসার পরে যারা জমা হয়েছে তাদের জন্য দোয়া করে দিলেন দিয়ে ঘরে গেলেন তাহলে এই লোকগুলো গোনা মাফ হয়ে গেল তা অদা করা এখন এই নিয়ামতটা এখনো জারি আছে হজর থেকে যখন ফেরা আরম্ভ হয়েছে তখন তো শুরু হয়েছে এখন পর্যন্ত কি আছে আরো অনেক হাবিসাব রয়ে গেছে যদি আমরা এই কাজটা করতে পারি তো আল্লাহর ওয়াদা হাদিস সাহেবরা ঘরে ঢোকার আগে যার জন্য সুপারিশ করবে আল্লাহ তাকে মাফ করে দিবে এই হাদিস বুখারেশ্বরের হাদিস কিন্তু আমরা যারা জানি চল্লিশ দিন পর্যন্ত দোয়া করলে কবুল হয়ে যাবে হজ করে আসা পরে চল্লিশ দিন পর্যন্ত এইটার কোনো হাদিস নেই আমরা যারা জানি এটার কোনো হাদিস নেই হাদিস হলো এইটা ঘরে ঢুকার আগ পর্যন্ত এটা করাইতে হবে আমাদের দায়িত্ব ওনাদের থেকে দোয়া নেওয়া ওনাদের দায়িত্ব কি ওনাদের দায়িত্ব কি এটা পালন করতে দেয় লোক তিন প্রকার হয়ে যায় এর মধ্যে একটা ঠিক দুটা গলত হজের তাসাফের লোক তিন প্রকার এক প্রকার লোক আছে এরা চল্লিশ দিনের মধ্যে ঘরেতে বের হয় না তাদেরকেও কয়ে দিচ্ছে চল্লিশ দিন ঘরে থাকতে হয় তারা আর ঘরেতে বেরোয় চল্লিশ দিন দোয়া কবল হয় দোয়া করতে থাকে চল্লিশ দিন দোয়া কবল হয় তার তো কোনো আদেশ নেই ঘরে থাকতে হবে তারও কোনো আদেশ নেই এটা বানোয়াট কাজ করতেছে বানোয়াট কাজের তো কোনো ফজিলত এরা ভুলের মধ্যে আছে আর এক গ্রুপ আছে হাদিস সাবধান তারা দ্রুত কাজে নামে আগের থেকে বেশি ইনকাম করতে চেষ্টা করে কেউ জায়েজ ভাবে কেউ না জায়েজ ভাবে বেশি ইনকাম করতে চেষ্টা করে কেন ওই যে আড়াই লাখ টাকা বাড়তি খরচ হয়ে গেছে বাজারের বাইরে ওইটা মেক করতে হবে এটা মেক করার জন্য এরা বাড়তি ইনকাম শুরু করে দেয় তো কেউ তো জাহেজ ভাবে করে আর কিছু সংখ্যক নাজায়জ ভাবেও করে আর সে এত বেশি সাথে সাথে মেকআপ করতে পারে কোনো জরুরি আর মেকআপ করার দরকারটা কি আল্লাহ সে খরচ করছে তো মেকআপ করার দরকার কি আল্লাহ যা কেস হাতে দিবে ওটা মেকআপ করার নিয়েতে মেহনত করা এটা গলত কাজ এটাও গলত সহি কোনটা আসার পরে আপনি নিয়মতান্ত্রিক ভাবে ইবাদত বন্দী করেন হালাল রিজিকের যে স্বর ছিল ওটা অবলম্বন করেন তবে আপনার দিন এখন আখরাত মুখী হইতে হবে দোকানদারে নিষেধ না কিন্তু দিল থাকবে আপনার মসজিদের দিকে কখন আজান হবে কখন জামাত ধরবে মনটা থাকবে আল্লাহর ঘরে আখরাতের দিকে অর্থাৎ তার জেন্দেগি হজে হজের আগের তুলনায় পরবর্তীকালে বেশি আখরাতমুখী হবে এটা হলো সহি এটা হলো কোরআন হাদিসের তালিম আল্লাহ তোমাকে তার ঘর দেখাই নিয়ে আসছে এবং যেদিন যেখানে আল্লাহর খাস রামক ছিল সেদিন তুমি সেখানে ছিল আট জিল হজ আল্লাহর খাস রহমত থাকে মিনায় তুই মিনায় ছিলাম নয় জিলহাজ আল্লাহ খাস রহমত থাকে হয় তুমি হয় ছিলা নয় তারিখ রাত্রে আল্লাহ রহমত থাকে মুজদালে ভাই তুমি ওই রাত্রে মুজদালে ভাই ছিলা দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আল্লাহর খাস রহমত থাকে মিনায় তুমি মিনায় ছিলা যেখানে যেখানে রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছে সব জায়গায় তুমি ছিলা ছিল এখন তোমাকে আল্লাহমুখী হইতে হবে আখরাতমুখী হইতে হবে দুনিয়াদারি কোনো নিষেধ নেই কিন্তু দিল আখরাতের দিকে একজন ড্রাইভার যেভাবে গাড়ি চালায় তার হাতে পায়ে অনেক যন্ত্রপাতি থাকে মেশিনপত্র থাকে কিন্তু ওই দিকটা নজর থাকে না নজর সামনে থাকে তার হাতে মেশিন স্টিয়ারিং গিয়ার চেঞ্জ করতেছে ব্রেক চাপতেছে পিক আপ চাপতেছে হাতে পায়ে সব জায়গায় তার কাজ কিন্তু সে একবার ওই দিক টাকাই দিতে না টাকাই দিতে কোন দিকে সামনে দুই সাইডে গ্লাস আছে গ্লাসের মধ্যে তাকাই দিচ্ছে নতুবা সে একটু যদি ওইদিকে নজর না রাখে আর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করবে একটু একটু একজন মমিনের মিশাল ঠিক এরকম তার হাতে পায়ে অনেক কিছু দিয়ে সে কাজ করতেছে দোকানদারি করতেছে চাকরি করতেছে ব্যবসা করতেছে কিন্তু নজর আখেরাতের দিকে যে আমার কোন কাজের দ্বারা আখেরাতের লাভ হবে আখেরাত ক্ষতিগ্রস্ত হবে না ওটার দিক নজর রেখে সে কাজ করতেছে যে কাজের দ্বারা আখেরাতে ফায়দা হবে ওটা করতেছে যে কাজ দ্বারা আখেরাত নষ্ট হবে আল্লাহ নারাজ হবে ওটা করতেছে না আমার পীর ও মুর্শিদ বলতেন আজকাল লোকেরা দোকানের মধ্যে টেলিভিশন লাগাইছে ছবি দেখাইতেছে হ্যাঁ নাটক দেখাইতেছে গান বাদ্য শোনাইতেছে এবং তারা মনে করছে যে এইটার কারণে আমার দোকানে বেশি বিক্রি হইতেছে টেলিভিশন লাগাইছি এর কারণে আমার দোকানে বেশি বেচা কেনা হইতেছে হজরত লিখছে তুমি একদিকে বলো আল্লাহ রিজিক দাতা আর একদিকে তুমি আল্লাহকে অসন্তুষ্ট করে রিজিক অর্জন করতেছ কোথায় তোমার ইমান তুমি যে বলো যে আল্লাহ রিজিক দাতা এইটা যদি তোমার ইমান হইতো বিশ্বাস হইতো তুমি আল্লাহকে নারাজ করে রিজিক বাড়ানোর চিন্তা করতে না তোমার ওটা মুখের দাবি দিলের বিশ্বাস না তুমি যে বলেছ আল্লাহ রিজিক দাতা তোমার মুখের কথা দিলের কথা না দিলের কথা হইলে দিলের থেকে আল্লাহকে রিজিক দাতা মনে করলে তুমি হারাম ভাবে পয়সা বাড়াইতে না তারপর আমার সাহেব লিখছে কিছুক্ষণ পরে তুমি বুঝবা যে তুমি টেলিভিশন লাগায় গান বাদ্য শোনায় যে বেশি বেচলে বেশি কসকসে নোট নিলা তোমার নোট বাড়ছে না সাব্বিশশো বাড়ছে হারাম ভাবে যে পয়সা কামাইলা টাকা বাড়ছে না সাপ বিচ্ছু বাড়ছে একটু পরে বুঝে আসবে টাকা বাড়ে নাই সাপ বিচ্ছু বাড়ছে এবং আমার সাহেব লিখছে তোমার দোকানে সারাদিন কথার কথা একশো লোক টেলিভিশন দেখলো আর চা খাইল এই একশো লোকের ভিন্ন ভিন্ন যে গোনা হয়েছে একশো লোকের ভিন্ন ভিন্ন যে গোনা হয়েছে এই একশো লোকের ভিন্ন ভিন্ন গোনাকে এর সমষ্টিকে তোমার কান্দে দেওয়া হবে এবং তোমাকে দোজকে ওর শাস্তি ভোগ করতে হবে তখন তোমার মশলা হল হবে যে আমি কি করে আসছি আল্লাহকে রেজিক দাতা কইছি আর এদিক দিয়ে হারাম ভাবে পয়সা রোজগার করছি একশো লোকের পাপ একজনের কান্দে চাপানো হয়েছে তিনি এই গুণাটাকে করার ব্যবস্থা করে দিয়েছিলেন তার দোকানে বসে লোকদেরকে গোনা করার ব্যবস্থা করে দিছিল ওটা সে আমদানি বাড়ানোর কারণ মনে করছিল কারণ ইমান নেই মুসলমান নাম মুসলমান ইমান নেই আমাদের কাছে ইমান থাকলে একটা মুসলমান সিটির দোকান দিবে যেটা ষোলো আনা না আঠারো আনা হারাম আঠারো আনা হারাম মুসলমান পারবে এটা একদিনে সে কি পরিমাণ গুণা অর্জন করতেছে সিঁড়ি দিয়ে পয়সা নিচ্ছে এটাও হারাম এটা নিয়ে যত লোক গুণা করতেছে সব গুণা সমষ্টি এই দোকানদারের উপর আসতেছে যদি সে দোজক বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে কোন মুসলমান এটা করতে পারবে কোন মুসলমান সমাজে চলতে পারে না এইগুলোই চলতেছে এক জামানায় কিছু সরকারের আইন টাইন ছিল ওটাও সরকার উঠাই নিছে ওঠাই নিয়ে এগুলোকে ওপেন করে দিছে ওপেন করে দিয়ে এখন যুবকদেরকে জেলে দিছে এগুলোর কারণে তো মেয়েদেরকে যে ত্যাক্ত করাইতেছে এটা কিসের কারণে এই টেলিভিশন দেখার কারণে এই সিডি দেখার কারণে এগুলো দেখে দেখে যুবকরা মেয়েদের দিকে আকর্ষিত হইতেছে হয়ে হাত বাড়াইতেছে আর জেল দিচ্ছে এটা সূক্ষ্মভাবে চিন্তা করলে এটা গলত কাজ তবে আর একদিনও বলছিলাম যে আপনি আম সিলে ওপেন রেখে দিচ্ছেন আম সিলে কাঁঠাল ছিলে ওপেন দেখে দিচ্ছেন আর চতুর্দিক দিয়ে বড় বড় মাসি এসে পড়তেছে আর আপনি মাসিগুলো পিটাইতেছেন আর এক দল আসতেছে কয়টারে পিটাইবেন মাসি মেরে পারা যাবে কটারে মেরে শেষ করবেন আপনি মাসি মারার পিছনে না পড়ে এইখানে ঢাকনা যদি লাগাই দিতেন তো কোনো মাসি আর আসতো না একটা মাসিও আসতো না আমাদের সরকার ঠিক ওই কাজটা করতেছে মেয়েদেরকে ওপেন করে দিছে হ্যাঁ চতুর্দিকে মাসি এসে পড়তেছে আর মাসিগুলো সব জেলে পাঠাই দিচ্ছে মাসি রাখবে না সব জেল আরে বাবা মাসি জেলে না দিয়ে এখানে পর্দা লাগাই দাও হিজাব লাগাই দাও পর্দার আইন করো কোন মহিলা বেপর্দা দিতে পারবে না তত কেউ এগুলো করে না কোন বোরকালাম এক্ষেত্রে এগুলো কেউ করতেছে না এই আইনটা করো তোমরা ল্যাংটা করতেছ আবার যুবকদেরকে জেলে দিচ্ছ এটা কি হলো আগে আমরা ঢাকো আম খোলা থাকলে মাসি আসবে মেয়েরা উলঙ্গ চলাফেরা করলে এটা হবে নিশ্চিতভাবে হবে এর জন্য সরকার দায়ী সরকার কেন এদেরকে ওপেন করছে কেন এই সমস্ত টেলিভিশন ভিসিআর সিডি এগুলো কেন সরকার অনুমতি দিচ্ছে নগ্ন ছবি হ্যাঁ মোড়ে মোড়ে টানানো সরকার কেন অনুমতি দিচ্ছে এইগুলো দিয়ে তো যুবকদের চরিত্র নষ্ট হইতেছে যুবক যুবতী সব চরিত্রহীন হয়ে যেতেছে তা মেয়ের কাছে কি মুসলমান মহিলা চরিত্র আছে কার কারণ হয়েছে সব গুণা চাপানো হবে এই রোকেয়ার উপরে রোকেয়া জানেন নাই যত বেপর্দ হইতেছে স্কুল কলেজের সমস্ত গোনা পক্ষ চাপানো হবে এই মহিলার উপরে মানে এই খবিস মহিলা প্রথম এই রাস্তা চালু করছে এরপর বাকিরা তারা হ্যাঁ, নবী মেনে বা ইমাম মেনে ওর একটা করছে পরবর্তীকালে চাপানো হবে তসলিমা নাসরিনের উপর যারা মহিলাদেরকে গুমরা হওয়ার জন্য লিড দিছে এই নেতাদের উপরে আসবে সমষ্টি আর অন্য মহিলাদের আসবে ভাগ ভাগ করে সরকারের দায়িত্ব ছিল ইসলামকে ধরে রাখা তাহলে এই যুবক যুবতীদের চরিত্র ধ্বংস হতো না তারা সত্যিকার মানুষ আল্লাহ তালা হক জিনিস বোঝার তৌফিক দান করে এবং আমাদেরকে হক নিয়ে হায়াত কাটানোর ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ রবিল আলমী